এর ভিত্তি তাদের মাঝে তৈরি করে দেয় ইমানের ভিত্তি তৈরি করতে হলে প্রথমত হচ্ছে তাদেরকে ক্যালিমাতুর তাওহিদ শিক্ষা দিতে হবে দুই নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা তাদেরকে শেখানো আল্লাহর পরিচিতি তাদেরকে জানানো আল্লাহর পরিচিতি তাদেরকে জানানো সম্পর্কে আমরা আল্লাহ সব হানুমাত আলাই যে প্রতি মুহূর্তে তাদেরকে দেখছেন তার কাছেই চাইতে হবে এবং সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে ঘটে এই বিষয়ে আমরা কতগুলো হাদিস এবং কতগুলো ইনস্ট্যান্স বর্ণনা করেছি সেই ক্ষেত্রে আমরা এখন আরও কিছু কথা বলতে চাই সেখানে আমরা যা বলেছিলাম গত পর্বে তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি আল্লাহ সুবহানুমাত আলাকে চেনো যখন তুমি ভালো অবস্থায় থাকো তখন তিনি যখন তুমি খারাপ অবস্থায় থাকবে তিনি তোমাকে সহযোগিতা করবেন আল্লাহ সব আলাকে যদি তুমি ডাকো তাহলে আল্লাহ সব হান তোমার সাহায্যে চলে আসবেন এরকম অনেকগুলো বিষয় আমরা সেখানে আলোচনা করেছি আজকে সেই ধারাবাহিকতা আমরা যে কথা বলতে চাই তা হচ্ছে আমরা যদি সালফে সালেহিনের জীবনী তাকাই তাহলে দেখবো যে সালফে সালেহিন সাহাবাই কামরাদি আল্লাহ তালহমদের আদলে তাদের সন্তানদের মাঝে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করার প্রসঙ্গে তৈরি করার ক্ষেত্রে তারা আল্লাহর অনুভূতি তৈরি করে দিতেন আল্লাহর অনুভূতি সম্পর্কে তিনি তাদের তারা তাদের মাঝে সেই রকম একটি বিশ্বাস তৈরি করে দিতেন আমরা দেখি যে সাহাবাই কামরাদি আল্লাহ তালহম আনহুম তাদের সন্তানরা রাসুল্লাহ সাল্লাহমের কাছ থেকে এরকম শিক্ষা পেয়েছেন এবং পরবর্তীতে তাদের পিতা মাতাদের জীবনে তারা তা দেখেছেন ফলে ফলে তারা যখনই তাদের জীবনে কোনো ঘটনা ঘটত তখন ইমিডিয়েটলি তারা বিষয়টি রেফার করতেন আল্লাহ সব সুবাহানুমতালার কাছে তারা ইমিডিয়েটলি তারা ধৈর্য ধারণ করতেন তারা বিশ্বাস করতেন যে আল্লাহর পক্ষ থেকে এটি হওয়ার ছিল তাই এটি হয়েছে তারা হাহুতাস করতেন না বা তারা অন্য কোনোভাবে বিভ্রান্ত দিগভ্রান্ত তারা তারা মন অসন্তুষ্ট চিত্ত তারা হতেন না এখানে আমরা সাহালবিন সাদ এর একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছি নিশ্চয়ই আপনারা বা যারা লিখছেন তারা এগুলোকে নোট ডাউন করে নিচ্ছেন তিনি বলছেন যে আন্না ফেতা মিনাল আনসারে দাখালাত হাসিয়াতাম হাসিয়াত নার তিনি বলছেন যে রাসুল্লাহ সাল আলী ইসলামের যুগে এক আনসারি একজন যুবক এক শিশু তার মাঝে জাহান্নামের ভয়টি তার মধ্যে ঢুকে গিয়ে ঢুকে গেল ফ্যাকান ইয়াবকি আন্দা দিকির নার যখন জাহান্নামের কথা আসতো তখন সে প্রচণ্ড কান্না করত ইভেন এই কান্নার কারণে এই ভয়ের কারণে সে তার ঘরের বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে যায় এখান থেকে আর সে একেবারেই বের হয় না রাসুল্লাহ সাল্লামের কাছে যখন এই ঘটনাটি বর্ণনা করা হয় রাসুল্লাহ সাল্লাম তার কাছে আসলেন এবং তিনি যখন তার কাছে আসলেন আসার পরে রাসুল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরলেন সেই যুবক রামাইয়েতেন এবং সাথে সাথে সে মারা গেল সাথে সাথে সে বেউস হয়ে পড়ে গেল এবং সে মৃত্যুবরণ করলো ফকাল নবী সাল্লাম তখন বললেন জাহিজু সোহেবাকুম ফাইনাল ফারাকা ফালাদা কালবাহ যে তোমরা তোমাদের এই বন্ধুকে এই ভাইকে তোমাদের এই সাথীকে তোমরা তাকে কবরের জন্য তাকে দাফন কাফনের জন্য প্রস্তুত করে নাও কারণ মৃত্যুর ভয় জাহান্নামের ভয় তার কলিজাকে বিদীর্ণ করে দিয়েছে এক শিশু কিভাবে তার মাঝে জাহান্নামের ভয় অনুভূতি তৈরি হয়েছে সাহাবাই কামরাদি আল্লাহ তালানহম এর যুগের এই ঘটনা ইমাম হাকিম তার মোস্তাদের হাদিসটি বর্ণনা করেছেন আবু বলেছেন এটা সহি ইসনাদ যদি ইমাম বখারি এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেন ইমাম জাহাবি বলেছেন হাদিসটি সহি ইবনে দুনিয়া হাদিসটি বর্ণনা করেছেন এখানে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখি তবে সেই শিশুর মাঝেও কিন্তু আল্লাহ সুবহানুয়া তালা তার ভয় দিনের ভয় আখেরাতের ভয় রাসুল্লাহ সাল আলী আসসালাম এবং সাহাবাই কামরাদি আল্লাহ তালানহ আজমাইন এভাবে তাদের মাঝে এটা তৈরি করে দিয়েছেন আখেরাতের ভয় একজন ব্যক্তিকে এভাবে সকল অপরাধ থেকে মুক্ত করে দিতে পারে তাকে সকল অপরাধ থেকে তাকে দূরে রাখতে পারে আমরা শিশুদের ব্যাপারে এখানে দেখি যে সালফে সালেহীন তারা তাদের সন্তানদেরকে কিভাবে তৈরি করেছেন আমরা সেটি দেখি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে যে শিশুদেরকে আমাদের মনে রাখতে হবে যে তারা ভবিষ্যতে এ সমাজের নেতৃত্ব প্রদান করবে তারাও কিন্তু কখনো অন্য শিশুদের পিতা এবং মাতাতে পরিণত হবে অতএব সেটিকে আমাদের মাথায় রেখেই কিন্তু শিশুদেরকে আল্লাহ এবং আল্লাহ সুবহানু তার ভালোবাসা এবং তার যে গুণাবলী এগুলো সম্পর্কে আমাদের জানানো আমরা এখানে সালফে সালেহীন তাদের জীবন থেকে কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেমন হজরত অমর ইমর খতাব রাজি আল্লাহ তার এই কথা আমরা আরেকবার বলেছিলাম যে তিনি আমিরুল মোমিনে থাকা অবস্থায় একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং রাস্তা একদল মেজমু আতুমিনাতুল মিনাল ফিল তরিকে রাস্তায় তারা খেলছিলেন যখন তারা ওমরাদি আল্লাহ দেখলেন আবু মিনহু ইল্লা ওয়াহেদান ওহু আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে জুবাইর ছাড়া আর সবগুলো বাচ্চা সেখান থেকে পালিয়ে চলে যায় আজ্জাবা ওমর মিনহু ওমরাদি আল্লাহ এটি দেখে অবাক হয়ে গেলেন এবং ওয়াসা আলহু আনসাবে আদমে হারাবি এবং সেখানে অন্যদের মতো পালিয়ে যায়নি এটি তাকে কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি তাকে বলেন লাম আকুন মুজনিবান ফা আহারুবা মিঙ্কা আমি তো অপরাধী নই আমি কেন আপনার থেকে পালিয়ে যাব ওয়ালাম আকুন আর আমি তো আপনাকে ভয় পাই না যে আপনার জন্য আমি রাস্তাকে প্রশস্ত করে দেবো সুবাহান আল্লাহ হামদি এই যে আব্দুল আল্লাহ আওয়াম আল্লাহ সন্তান অন্যদিকে রাসুল্লাহ সাল আলহি শৈলিকা আসমা বিন আবি বেকার রাদি আল্লাহ সন্তান আবদুল্লাহ জুবাইর তার মধ্যে কেমন ইসলামিক ব্যক্তিত্ব তৈরি হয়েছিল যে তিনি ওমর খতাব খত্তাব রাদি আল্লাহ তালহুকে দেখে তিনি এত বিশাল বড় ব্যক্তিত্বকে দেখে তিনি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা কথা কিন্তু তিনি পালিয়ে যাননি কারণ তার মাঝে একটা ইসলামিক ব্যক্তিত্ব তৈরি হয়েছে তিনি এইরকম একটা ব্যক্তিত্ব আমাদের সন্তানদের মাঝে তৈরি করার কথাই আমরা আপনাদেরকে বলেছি এমনি উমার আদি আল্লাহ সম্পর্কে একটি ঘটনা যে একবার তিনি যাচ্ছিলেন একটা ভ্রমণে তিনি দেখলেন যে একটি বালক একই বালক আবারও আরেকজন শিশুর কথা সে শিশু রাখাল অর্থাৎ কিছু বকরি চড়াচ্ছে মাঠে তখন এমনি অমরাদি আল্লাহ তাকে বললেন তা মিনহাদিহিল গানাম ওয়াহেদাতান তুমি কি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করবে তখন ফাঁকা ইন্নাহা লাইসাতলি তখন এই শিশু বলল আমি বকরির মালিক তো আমি নই অতএব আমি কিভাবে বিক্রি করব অতএব তিনি তখন ইবনে অমর আদি আল্লাহ তাকে বললেন কুল্লি সোহেবিহা তুমি তাহলে আমার কাছে বিক্রি করে দাও তারপরে তুমি এই যে বকরিগুলোর মালিক তাকে বলবে ইন্না আহদা মিনহা ওয়াহেদাতান যে নেকড়ে বাঘ এখান থেকে একটি বাঘ এখান থেকে একটি একটি বকরিকে নিয়ে গিয়েছিল খেয়ে ফেলেছিল তখন এই বালক বলে উঠল আইন ফাইন আল্লাহ আল্লাহ কোথায় আমি যে মিথ্যা কথা বলবো আল্লাহ কি নাই আল্লাহ কোথায় আছেন তখন এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু মাঝে এটি এতটা প্রভাব সৃষ্টি করে এই শিশুর কথা যে তারপরে দীর্ঘদিন পর্যন্ত তিনি শুধু বলতেন আইন আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ এটাই শুধুমাত্র তিনি বলতেন অর্থাৎ তার নিজকে তিনি স্মরণ করিয়ে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া ভয় সম্পর্কে এই হচ্ছে প্রিয় দর্শক সালফে সালেহীন তারা তাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দিতেন আমরা চমৎকার একটি ঘটনা এবার আপনাদের সামনে উল্লেখ করবো সাহল ইবনে ইবনে আবদুল্লাহ আত্তাস্তারি রাহেমহল্লা তিনি বর্ণনা করছেন যে আমার বয়স যখন তিন তখন তখন আমি অনেক সময় রাত্রে জাগতাম আমার মায়ের সাথে আমার বাবার সাথে অন্যান্যদের সাথে এবং আমি আমার মামার সাথে এবং আমি তাদের সালাদ দেখতাম কখনো কখনো দাঁড়িয়ে তাদের সাথে সালাদ আদায় করতাম ফাঞ্জুর ইলা সালাতি খালি মোহাম্মদ সেওয়ার মোহাম্মদ সেওয়ার খালা আমার আমার আমার যে মামা তার সালাত আমি দেখতাম একবার তিনি আমাকে বললেন যে আল্লাহ তাজকুরিল্লাহ আল্লাদি খালাকাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তারকে দেখে তুমি করবে না সাহল এবং আবদুল্লাহ আত্মাস্তারিকে তিনি বলছেন যে তার মামা যে তুমি কি আল্লাহকে স্মরণ করবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম আমি কিভাবে আল্লাহ সুবাহানতকে স্মরণ করব তখন তিনি বললেন যে তুমি যখনই যখনই তুমি জামা কাপড় পরিবর্তন করবে নতুন জামা পরবে তখন তোমার অন্তরে মন দিয়ে মনে মনে তুমি বলবে তিনবারে কথা যে আল্লাহ মাই আল্লাহ নাদিরি আল্লাহ শাহিদি তিনবার তুমি এই কথা বলবে তোমার জিব্বা তুমি নাড়াবে না তোমার অন্তর দিয়ে মন দিয়ে শুধুমাত্র তুমি বলবে আল্লাহ মাই আল্লাহ আমার সাথে রয়েছেন আল্লাহ নাউজরি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ শাহিদি আল্লাহ আমার আমাকে প্রত্যক্ষ করছেন আমার সব কিছু তিনি রেকর্ড করে নিচ্ছেন একথা তুমি বলবে ফাকুল তো তিনি বললেন যে আমি তারপর থেকে রাতে এটি বলতাম আমি রাতে এটি বলতাম এরপরে আমি তাকে বললাম একদিন যে আমি তো রাতে এটি বলছি এটি আমি পড়ছি তখন তিনি আমাকে বললেন কলফি কুল্লি লাইতিন সাবা আমার রাতে এতদিন তো তুমি রাতে তিনবার এটি বলতে এখন থেকে প্রতি রাতে তুমি সাতবার করে বলো এরপর আমি তাকে এটি দীর্ঘদিন পর্যন্ত এভাবে প্র্যাকটিস করে আমি তাকে আবার জানালাম যে আমি সাতবার করে এখন প্রতি রাতে পড়ছি তখন তিনি আমাকে বলবেন যে প্রতি রাতে তুমি এখন এগারো বার এখন থেকে এগারো বার করে এটি পড়বে তখন তিনি বললেন যে আমি এটি পড়লাম পড়তে পড়তে এখন এটি আমার অন্তরে লেগে গেল আমার এর প্রতি ভালোবাসা আল্লাহ মাই আল্লাহ নাউজরি আল্লাহ শাহিদি এই এর ভালোবাসা আমার অন্তরে তৈরি হয়ে গেল অতপর ফালাম্মা খানা বাদা সানা এক বছর পর তিনি আমাকে এবার আমার মামা আমাকে উদ্দেশ্যে করে বলেন এহফাজ মা আল্লাম আল্লাম তুক আমি তোমাকে যা শিক্ষা দিয়েছি তাকে তুমি মুখস্থ করেছ ওয়াদুম আলাইহি ইলা আন্তাদ কাবরা তুমি এই যে প্র্যাকটিস যা আমি তোমাকে করিয়ে দিয়েছি তুমি মৃত্যু পর্যন্ত তুমি এটিকে ধরে রাখবে এটিকে তুমি প্র্যাকটিস করবে ফাইন্না ফাউকে ফিদ দুনিয়া বলা আখেরা এটি তোমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ প্রদান করবে ফালাম আজাল আল্লাহ আলী কাসিন তিনি বলছেন তিনি বলছেন যে সাহলেবনে সাদ সাহলেবনে আবদুল্লাহ তাস্তরি যে আমি এটি দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় আমি ছিলাম এর মধ্যে আমি গোপনেই আমার অজান্তে আমার মনে এর ভালোবাসা তৈরি হয়ে গেল অতপর একবার আমার মামা আমাকে লক্ষ্য করে বলেন ইয়া সাহাল মান কান আল্লাহ মাহু আল্লাহ কার সাথে রয়েছেন আল্লাহ কার সাথে রয়েছেন ওয়ানাউজান ইলাহি কার প্রতি আল্লাহ দৃষ্টি দিচ্ছেন ওয়াশাহিদেহি এবং কাকে আল্লাহ সুবহান দেখছেন আর যাকে আল্লাহ সুবহান তাহলে দেখছেন যার প্রতি তিনি দৃষ্টি দিচ্ছেন যার রেকর্ডগুলো তিনি লিখছেন আয়াসিহি সে কি আল্লাহর অবাধ্য হতে পারবে তখন আমি বললাম এবং এ কথা বলার পরে তখন আমি বললাম যে আমি এরকম কোনো ব্যক্তি আল্লাহ সুবহানুয়া তালাকে কখনো আল্লাহ সুবহানুয়া তালার ভয়ে সে কখনো অপরাধ করতে পারে না তিনি বলছেন যে এটি আমি আমার মন্তরে আমার অন্তরে সবসময় আমি এটির একটি প্রভাব অনুভব করতাম এবং এটি আমি সবসময় মনে রাখতাম এবং এরকম হলো যে একবার এরা লোকেরা আমাকে পাঠালো মাক্তবে যে সেখানে আমি কিছু আমার কিছু কার্যকলাপ আছে সেই কাজগুলো করা করার জন্যে ইন্নি লাখশা আইয়াতা আলা হাম্মি কিন্তু আমার ভয় হলো যে আমার বিভিন্ন ধরনের চিন্তা চেতনা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এগুলো আমাকে পেয়ে বসবে ওয়ালাকিন শাহরিতু ওয়ালাকিন শাহরত আল মোয়াল্লেমা আন্নি আধাবু ইলাইহি সাআতান সুম্মা আর কিন্তু আমার আত্মীয়স্বজন তারা যখন আমাকে পাঠালো এরকম কোনো বিদ্যাপীঠে তখন তারা বলে দিল যে শিক্ষককে যাতে আমি তার কাছে একটা নির্ধারিত সময় যাই এবং সেখানে গিয়ে আমি শিক্ষা অর্জন করি তারপর আমি ফিরে আসি এবং তখন আমি দীর্ঘদিন পর্যন্ত এই যারা লেখক যারা যারা পড়াচ্ছেন তাদের কাছে আমি যেতাম এবং যেয়ে তাদের কাছ থেকে ফাতে আল্লামতুল কোরআন ওয়াহা ফিজতু আমি কোরআন শিখেছি এবং কোরআন গোটা কোরআন আমি মুখস্থ করেছি ওয়ান ইবনু সিত্তি সিনিন সিনিন আমার বয়স তখন ছিল ছয় অথবা সাত ওয়াকুন্তু মুদাহারা ওয়াকুয়ি মিন খুবজিস শাহরি ইসনাই আশারা সানাতান আমি গোটা বছর রোজা রাখতাম আর আমি যা খেয়ে বড় হতাম বেঁচে থাকতাম তা হচ্ছে যে প্রায় বারো বছর আমি শুধুমাত্র শাড়ির মানে জব এর রুটি খেয়ে আমি বারো বছর কাটিয়ে দিয়েছি আমি এভাবে আমার নিজকে গঠন করেছি এই হচ্ছে প্রিয় দর্শক সালফে সালহীনের ইতিহাস তারা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর অনুভূতি তাদের মাঝে এইভাবে জাগরুক হয়েছিল যে তারা অন্য সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র মহান আল্লাহ সুবাহানুয়া তালাকে নিয়েই তারা চিন্তায় ব্রত থাকতেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবগুলো কাজ করতেন আমরা এখানে ইমাম আহমেদ ইবনে হাম্বলের ছোটকালে একটি ঘটনা বলেই এই চ্যাপ্টারটি ক্লোজ করতে চাই যেখানে তার তার চাচা এরকম একজন ব্যক্তি ছিল যে তাকে তার চাচাকে শাসকরা বিভিন্ন জায়গা পাঠাতেন যে মানুষের সংবাদ নিয়ে এসে শাসকদেরকে বলার জন্যে তখন মানে খলিফা তখন যিনি খলিফা ছিলেন সেই খলিফা পাঠাতেন তার চাচাকে বিভিন্ন জায়গায় যে অধীনস্থ যে সকল কর্ম কর্তারা রয়েছেন বিভিন্ন জায়গায় প্রশাসকরা রয়েছেন তাদের সংবাদগুলো গোপনে এনে খলিফাকে জানানোর জন্য এবং কখনো কখনো অখদ আরসালাহা মা ইবনে আখিহি আহমেদ ইবনে হাম্বল কখনো কখনো আহমদ ইবনে হাম্বল তিনি তার চাচার সাথে থাকতেন এরকম ঘটনায় তখন ফতাবর জাহালি কিন্তু আহমেদ ইবনে হাম্বল মানুষের বিরুদ্ধে এরকম চগল বৃত্তি করা মানুষের বিরুদ্ধে এরকম গুপ্তচর বৃত্তি করা এটাকে তিনি খুবই অপছন্দ করতেন ফলে তিনি এখান থেকে দূরে থাকতেন অরমা বিহা আলমা কখনো কখনো তিনি হয়তোবা পানির কাছে বসে থেকে থেকে ওই পানিতে তিনি পানিতে ওই যে যে তথ্যগুলো তিনি জানতেন অথবা কিছু তথ্য লিখে রেখে তার কাছে দেয়া হতো এগুলোকে তিনি ওইখানে ছুঁড়ে মারতেন তা সুমান মিনাল ওয়েশায়া ওয়াত্তাসাব্যব কারণ এটা তার মনে হতো যে মানুষের বিরুদ্ধে চোগর খড়ি করা মানুষের বিরুদ্ধে অন্য জায়গায় গিয়ে কথা বলা মানুষের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করা এগুলো তা সুমান এগুলো অপরাধ এক ধরনের অপরাধ প্রবণতা অপরাধ বোধ তার মধ্যে কাজ করত ফলে তিনি এইভাবে এই কাজগুলো করতেন এবং এই জন্য আমরা দেখি যে তিনি এত বড় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এবং এই জন্য আমরা দেখি যে তার সমসাময়িক লোকেরা তাকে লক্ষ্য করে বলতেন যেমন আল হুসাইম আল হাইসাম বিন হাম্বল ইন আশাহাদ আল ফাতা ফাসাইয়াকুন হুজ্জাতান আলা আহলি জামানি যদি এই যুবক বেঁচে থাকে তাহলে তার যুগে যারা লোক তার যুগে যত লোকেরা রয়েছে তাদের জন্য তিনি হুজ্জত প্রমাণ দলিল রেফারেন্স পয়েন্ট হিসেবে তিনি কাজ করবেন এটা আমরা দেখছি যে তাদের মাঝে এই যে অনুভূতি তৈরি হওয়া আল্লাহ সম্পর্কে এই অনুভূতি তৈরি হওয়া এটি কিন্তু তাদের পূর্বপুরুষ বা তাদের পিতামাতায় তাদের মাঝে তৈরি করে দিয়েছেন দু নম্বর পয়েন্ট আমরা আলোচনা করলাম তিন নম্বরে যে মূলনীতি আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে রাসুসলামের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা এবং রাসুল ইসলামের সাহাবাই কালামদের ভালোবাসা শিশুদের মাঝে তৈরি করে দিতে হবে কারণ আপনি জানেন না হতে পারে যে এই শিশুকে কেউ হাইজ্যাক করবে হতে পারে যে এই শিশুকে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসুলের ব্যাপারে ঘৃণা শেখাবে অতএব আপনি তাকে প্রথমেই তাকে আল্লাহ আল্লাহ রাসুল সাল আলী আসসালাম সাহাবাহিকামরাজি আল্লাহ তালাম আল্লাহর রাসুলের পরিবারের প্রতি তাদের দায়িত্ব কি তাদের ব্যাপারে স্পষ্ট একটা ধারণা তাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে আমরা দেখি যে এখানে শিশুদেরকে যদি আমরা সত্যিকার অর্থে একটা একটা ভালো উন্নত ইসলামিক ব্যক্তিত্বে গঠন করতে চাই তাহলে আমাদেরকে শিশুদের এই সময়টিকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে আমরা যদি শিশুদেরকে চাই যে তারা পরিণত বয়সে তারা অত্যন্ত চমৎকার এবং উন্নত জীবন যাপন করুক এখানে আমরা কিছু দৃষ্টান্ত কিছু এক্সাম্পল আপনাদের সামনে উল্লেখ করতে চাই আপনাদের সামনে এই জন্য উল্লেখ করতে চাই যে মুসলমানদের মাঝে অনেকে রয়েছে যারা আল্লাহ রাসুল সাল্লাম হাদিস অথবা সাহাবাহিক আমরা আল্লাহ তালা আনহুম বা রাসুলামের পরিবার পরিজন সম্পর্কে কটুক্তি করে অথবা সেক্ষেত্রে তারা কি বিভিন্ন ধরনের কনফিউশনে ভোগে তাদের বিভিন্ন ধরনের অনাস্থার জায়গা রয়েছে তাদের সংকটের জায়গা রয়েছে তাদের চিন্তার কিছু বৈষম্য সেখানে তৈরি হয়েছে বৈকল্য সেখানে তৈরি হয়েছে হয়েছে চিন্তার কিছু বিভিন্নতা তৈরি হয়েছে তারা কিছু অসামঞ্জস্য অবস্থায় তারা জীবনযাপন করছেন এই জন্য আমাদেরকে দেখতে হবে যে শিশুদের মধ্যে আমরা রাসুসলামের ভালোবাসা কিভাবে তৈরি করে দিচ্ছি এখানে ইমাম তাবরানি রহমুল্লাহ নজর নজ্জার আদালামি আলী রাদি আল্লাহ তালহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন খুবই বিখ্যাত হাদিস এবং এটি আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে একটি মূলনীতি হোক তিনি বলেছেন রাসুসলাম বলেছেন আদিবু আউলাদকুম শেখ হুসালিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্যের উপর শিষ্টাচার প্রদান করো তাদেরকে শিক্ষা প্রদান করো হুব্বু নবী কম তোমাদের নবীর ভালোবাসা এটি তাদেরকে শেখাও ও হুব্বু আলী বেতিহি তার পরিবার পরিজনকে ভালোবাসা ও তেলাওয়াতুল কোরআন এবং কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এই তিনটি জিনিসের উপর তোমরা তোমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ প্রদান করো ইমাম আহমিন হাম্বল্লা এবং ইমাম বুখারি এবং মুসলিম আনাসদি আল্লাহ তালাহম থেকে বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসুল ইসলামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ মাতা সাহ কখন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন রসুলাম বললেন আমা আয়তাল্লাহ তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি রেখেছো তুমি যে বলছো জানতে চাও কখন কেয়ামত হবে এখন যদি কেয়ামত হয় তাহলে তোমার কি প্রস্তুতি তখন তিনি বলেন লাশাই ইল্লা ইন্নি আহাব ওহিবুল্লাহ রাসুলা কোনো কিছু না তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এটাই আমার সম্পদ এটাই আমার সম্বল যে I love Allah and the prophet of Allah that is the only property and wealth I have and if qayamat does take place this is the only property which I will present to Allah সুবহান ওয়া তাআলা এই কথা যখন তিনি বললেন তখন তিনি তিনি বললেন রসুল্লাহ সাল্লাম যে আন্তা মাহামান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কেয়ামত হবে তার সাথেই তুমি থাকবে অতএব কেয়ামত হলে তোমার কোনো ভয়ের আশঙ্কার কোনো কারণ নাই আনাস আল্লাহ যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে ফানা ওহিব নাবিয়া ও আবা বাকার ও ওমার ফা আরজু আন আকুনা মাহুম বিহব্বি ইয়াহুম আমি আউবকরকে ভালো আমি রাসুসনকে ভালোবাসি আমি অমরকে ভালোবাসি আউবকরকে ভালোবাসি অতএব তাদের প্রতি আমার ভালোবাসা কেয়ামতের দিন তাদের সাথে থাকতে সহযোগিতা করবে এবং তিনি বলছেন যে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছে আমরা অন্য কোনো কথা শুনে এতটা খুশি হই নাই এই আনাসরদি আল্লাহ তালাহন তিনি তার ছোট কাল থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দশ বছর তিনি তাকে খেদমত প্রদান করেছেন এভাবেই প্রিয় দর্শক শিশুজির রাসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা এটি তৈরি করে দিতে হয় আমরা সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব আরও বিস্তারিত আগামী পর্বে তখন আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আন্দি ওয়াল আলম আন্দাল্লাহ ওয়া আখির রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু